বন্ধুরা আপনাদের এই বিষয়টিকে নিয়ে আমরা এ পর্যন্ত অনেকগুলো পর্বে আলোচনায় নিয়ে এসেছি এই সব কিছু বিষয়ের পিছনে মূলত আমাদের যে উদ্দেশ্যটি সেটি হলো যুব মনে একটি প্রত্যয় তৈরি করা আজকে আমাদের অনেক বোনেরা ইসলামী অনুশাসনের ব্যাপারে তারা এক ধরনের অনাগ্রহ অথবা অনীহা প্রকাশ করেন আমাদের অনেক মুসলিম বোনেরা পর্দা ব্যবস্থাকে মধ্যযুগীয় নারীদেরকে শৃঙ্খলিত করে রাখার এক ধরনের বন্দি দশা বলে তারা এটাকে প্রকাশ করে থাকেন অনেকেই নারীদের পর্দা অথবা প্রচলিত আমরা যে বোরখা পরিধান বা ব্যবহার করে থাকি এটাকে খাঁচার সঙ্গে তুলনা করেছেন খাঁচা বন্দি করে রাখা অনেকেই এটাকে পাখিকে যেমন লোহার খাঁচায় বন্দি করে রাখে ওই খাঁচা বলেছেন এ হলো এক ধরনের মূল্যায়ন আবার মুসলিম মা বোনদের একটি অংশ বিশেষ করে আমাদের বিশ্ববিদ্যালয় এবং কর্মক্ষেত্রে যোগদানকারী বোনদের একটা বড় অংশ তারা পর্দা বিধানকে আল্লাপাকের এই বিধানটিকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করছেন এটা মানা যাবে না এটা অনুসরণ করা যাবে না পর্দা বিধান প্রদান করাটা যেন আল্লাপাকের একটা বান্দার জন্য কঠিন বিষয় চাপিয়ে দিয়েছেন ঠিক এমনটা মনে করা হয় লাহাউলা কুয়াত আল্লাহ মানুষের অকল্যাণ অমঙ্গল চাইতে পারেন যিনি মানুষের সৃষ্টিকর্তা বাবা মা সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন আর বাবা মায়ের ভালোবাসা আল্লাহ সুবাহান হাত তার বান্দার প্রতি ভালোবাসার তুলনায় অতি সামান্য আল্লাপাক তার বান্দাকে কতটা যে ভালোবাসেন সম্মানিত যুবক বন্ধুরা উদ্বুদ্ধ হওয়া ভালো কাজের জন্য এবং এই উদ্বুদ্ধ হওয়ার জন্য ভিতরে একটি মজবুত ইমান তৈরি করা আগে ইমান আন্ত অমিনু বিল্লাহ আল্লাহর প্রতি ইমান আনো ইমানের উপরে সুদৃঢ় থাকা এবং সেই সাথে সফলতার জন্য এগিয়ে যাওয়ার জন্য চারিত্রিক দৃঢ়তা অর্জন করা হয় money is lost nothing is lost টাকা ধ্বংস হয়ে গেছে ইন্ডাস্ট্রি একটা পুড়ে গেছে বিলিয়ন বিলিয়ন টাকা ক্ষতি হয়ে গেছে ব্যবসায়িক কারণে এটাও ক্ষতি তবে নাথিং এটা পুষিয়ে নেওয়া যায় অথবা এত বিপুল সম্পদ ছাড়াও জীবন চলে কিন্তু when health is lost something is lost শরীর ভেঙে গেছে অসুস্থ হয়ে পড়েছে কিডনি নষ্ট হয়ে পড়েছে হার্ট ব্লকেজ আক্রান্ত হয়ে গেছে অথবা অনেক ধরনের জটিলতা ভিতরে তৈরি হয়েছে স্বাস্থ্য নষ্ট হয়ে গেছে এটা একটি ক্ষতি এটা অবশ্যই ক্ষতির ভিতরে এটা নাথিং নয় বাট সামথিং কিন্তু when character is lost everything is lost একটা মানুষের চরিত্র যদি ধ্বংস হয়ে যায় নষ্ট হয়ে যায় চরিত্রহীন হয়ে যায় তাহলে তার আর গৌরব করার মতো তার ভান্ডারে কোনো সম্পদ আছে বলে দাবি করার মতো আর তার কোনো অধিকার থাকে না একজন যুবকের সবচেয়ে বড় সম্পদ হলো ক্যারেক্টার ইসলাম যুবককে এই ক্যারেক্টার বা এই চরিত্র প্রদান করেছে প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি আসাল্লামের শিক্ষায় তৎকালীন যুবকেরা যারা পাপাচারে অনাচারে লিপ্ত হতো খুন খারাপি ডাকাতির মতো কাজে জড়িয়ে যেত মানুষের সম্পদ ছিনিয়ে নিত তারাই হয়ে গেলেন পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্রের অধিকারী যুবক যারা নারীদেরকে বাজার থেকে পণ্যের মতো কিনে এনে ভোগ করত যাদের কাছে কোনো বৈধ অবৈধ বলে পাপ বলে কোনো কিছু বিবেচিত হতো না সেই যুবক হাজরা মাউদ শহর থেকে কোফা পর্যন্ত একজন যুবতীকে রাতের আধারে তার গন্তব্যে পৌঁছে দেয় একবার তার দিকে চোখ তুলে পর্যন্ত তাকায় না প্রিয়নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম এই যুবকদের জন্য সুসংবাদ দিয়েছেন ওই যুবক যাকে সম্ভ্রান্ত পরিবারের একজন উর্বর্ষী যুবতী রূপসী নারী তা আত্মহ পকালা ইন্নি আখাফুল্লাহ কেমতের দিন আল্লাহর বিশেষ ছায়া তোলে যেদিন কোনো ছায়া থাকবে না ওই যুবক সেদিন সেখানে আশ্রয় পাবেন যে যুবককে দাঁত হু দাঁতু জামালিন সম্ভ্রান্ত বংশের এক রূপসী নারী তাকে ডাকছে আকৃষ্ট হয়ে আর যুবক তখন বলছে এমনি আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় পাই এই যে ভয় এই যে বিশ্বাস এবং এই ভয় থেকে নিজের ভিতরে যে সত্য সত্যবাদিতা মানব চরিত্রের এক সুদৃঢ় অর্জন যৌবনের সবচাইতে বড় স্তম্ভ যেই স্তম্ভটি একজন যুবককে প্রদান করে একটি শক্তিশালী মানসিক অবস্থা পৃথিবী উল্টে যেতে পারে কিন্তু এই বিশ্বাস অর্জনকারী এই সত্যবাদিতায় নিজেকে গঠনকারী যুবক কখনো বিচ্যুত হয় না এর উদাহরণ হাফসি গুলাম বিলাল রাজি আল্লাহ তালানহু সত্যের ছায়াতলে আশ্রয় গ্রহণ করলেন ইমান আনলেন ইমান তার ভিতরে দৃঢ়তা অর্জন করল সত্যবাদী হিসাবে ঘোষণা করলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া বাকি সব মিথ্যা আল্লাহ আমার রব তিনি আমার ইলাহ এই সত্যকে সুস্পষ্ট করে ঘোষণা করলেন আর পরিণতিতে তার মনিবের হাতে তিনি কি মমানবিক কি কঠোর নির্যাতনের মুখোমুখি না হলেন মেরে মেরে চাবুকে চাবুকে সমস্ত শরীরটিকে রক্তাক্ত করে দেয়া হয়েছিল চাবুকের আঘাতে চামড়াগুলো যখন উঠে আসতো দগদগে লাল টকটকে ঘাগুলো থেকে যখন ফিনকি দিয়ে রক্ত বের হতো এতেও নির্যাতন থামেনি এই যে যৌবন সত্যকে ধারণ করে সত্যের জন্য সব প্রতিকূলতাকে হাসি মুখে গ্রহণ করে নেওয়া এক বড় সম্পদ যুবক ভাইয়েরা প্রচন্ড প্রখর তীব্র রোদের মধ্যে তাকে শুয়ে দিয়ে বুকের উপরে পাথর চাপা দেওয়া হলো জিব্বা বেরিয়ে পড়েছে কেউ নেই তাকে এক ফুটো পানি মুখে দিবে কি নির্মম দৃশ্য কি অমানবিক নির্যাতন যুবক ভাইয়েরা ভেবে দেখুন তো সত্যবাদিতা মানুষের কত বড় দৃঢ় মানসিকতা দেখুন গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে জিব্বা বেরিয়ে পড়েছে সত্য থেকে বিচ্যুত করার জন্য যত রকমের নির্যাতন তার উপরে চালানো হয়েছে এই নির্যাতন আমরা এখানে বসে কল্পনা করতে পারি না কথা বলতে পাচ্ছেন না শুধু কাতরিয়ে নিজের ভিতর থেকে একটি অভিব্যক্তি একটি আওয়াজের মাধ্যমে তিনি সত্যটিকে প্রকাশ করছেন আহাদ আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহ এক আর সব মিথ্যা মিথ্যার অনুসারী কোনো মুসলিম যুবক হতে পারে না মিথ্যাকে বুকে ধারণ করে কোনো মুসলিম যুবক এগিয়ে যেতে পারে না মুসলিম যুবক মিথ্যা মরিচিকার পিছনে ছুটে বেড়াতে পারে না এটাই হলো মুসলিম যুবকের মানসিক চারিত্রিক দৃঢ়তা আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি এটি হলো তাকোয়া অর্জন করার আল্লাপাক পবিত্র কোরআনে তাকোয়া অর্জন করার জন্য ইমান আনয়নের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্ষুল করার জন্য বহু সংখ্যক আয়াতে আল্লাপাক তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন আমিনু বিল্লাহে আমিনু বিল্লাহে তোমরা আল্লাহর উপর ইমান আনো রাসুলের উপর ইমান আনো পরকালের উপর ইমান আনো তার কিতাবের উপর ইমান আনো জান্নাত জাহান নামের উপর ইমান আনো গায়েবের উপর ইমান আনো এইভাবে বহু সংখ্যক আয়াতে আল্লাহ পাক ইমান আনার জন্য ইমানকে সুদৃঢ় করার জন্য ইমানের উপর ইস্তেকামাত দৃঢ়তা অর্জন করার জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে একটু বিরতির পর আমরা আলোচনায় আবার ফিরে আসছি ইনশাআল্লাহ আল কোরআন করিম হেদায়াতের মূল সম্ভার আল কোরআন করিম থেকে হেদায়ত নিতে চাইলে আপনি অবশ্যই হেদায়ত পাবেন যদি আল কোরআন থেকে যারা হেদায়ত পেয়েছে তাদেরকে আদর্শ হিসেবে গ্রহণ করেন আসুন আল কোরআন থেকে হেদায়ত লাভ করার জন্য দেখুন আমার অনুষ্ঠান ইসলামের বুনিয়াদী শিক্ষা শুধুমাত্র পিস টিভি বাংলায় জানুন সেই মৌলিক নীতিমালা যার মাধ্যমে দিনী বিধান বোঝা সহজ হয়ে যায় ইসলামের বুনিয়াদী শিক্ষা ও তার সাধারণ উদাহরণ আজ রাত দশটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে আটটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. M-U-S-L-I-M. I'm so blessed to be with them. Don't know about you, I know about me. I'm proud cause I'm rolling Islamically. Everywhere I see, even on TV. People talking trash about the way I be. But what they all hate is so blessed to be with them. Watch Little Wonders at their best. বিস্ময় শিশুরা আজ সন্ধ্যা সাতটায় আপন সম্প্রচার সকাল এগারোটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত যুবক বন্ধুরা এবং আমার যুবতী বোনেরা আর যারা এই অনুষ্ঠানটি দেখছেন আমরা এই আলোচনার মধ্য দিয়ে যৌবন এর শক্তিমত্তা যৌবনের দৃঢ়তা যৌবনের চাওয়া যৌবনের মাধ্যমে অর্জন সারা জীবনের সফলতার জন্য নিজেকে প্রস্তুত করার দৃষ্টান্ত স্বরূপ আমরা দু একটি উপমা আপনাদের সামনে উপস্থাপন করছিলাম তার মধ্যে রাসুল সাল্লাহ আলি সাল্লামের বিশিষ্ট সাহাবা হজরত বিলাল রাতি আল্লাহ আনহুর কথা আপনাদের সামনে প্রসঙ্গক্রমে আমি পেশ করেছিলাম দেখুন গলার আওয়াজ বন্ধ হয়ে গেছে জিব্বা বেরিয়ে পড়েছে সত্য থেকে বিচ্যুত করার জন্য যত রকমের নির্যাতন তার উপরে চালানো হয়েছে এই নির্যাতন আমরা এখানে বসে কল্পনা করতে পারি না কথা বলতে পাচ্ছেন না শুধু কাতরিয়ে নিজের ভিতর থেকে একটি অভিব্যক্তি একটি আওয়াজের মাধ্যমে তিনি সত্যটিকে প্রকাশ করছেন আহাদ আহাদ আহাদ আল্লাহ এক আল্লাহই এক আর সব মিথ্যা মিথ্যার অনুসারী কোনো মুসলিম যুবক হতে পারে না মিথ্যাকে বুকে ধারণ করে কোনো মুসলিম যুবক এগিয়ে যেতে পারে না মুসলিম যুবক মিথ্যা মরিচিকার পিছনে ছুটে বেড়াতে পারে না এটাই হলো মুসলিম যুবকের মানসিক চারিত্রিক দৃঢ়তা আমরা চারিত্রিক বৈশিষ্ট্যের কথা বলেছিলাম যে দুটো আয়াত আমি আপনাদের সামনে তেলাবাত করেছি এটি হলো তাকোয়া অর্জন করার আল্লাপাক পবিত্র কোরআনে তাকোয়া অর্জন করার জন্য ইমান আনয়নের জন্য আল্লাহর প্রতি তাওয়াক্কুল করার জন্য বহু সংখ্যক আয়াতে আল্লাহ পাক তার বান্দাদেরকে স্মরণ করিয়েছেন আমিনু বিল্লাহে আমিনু বিল্লাহে তোমরা আল্লাহর উপর ইমান আনো রাসুলের উপর ইমান আনো পরকালের উপর ইমান আনো তার কিতাবের উপর ইমান আনো জান্নাত জাহান নামের উপর ইমান আনো গায়েবের উপর ইমান আনো এইভাবে বহু সংখ্যক আয়াতে আল্লাহ পাক ইমান আনার জন্য ইমানকে সুদৃঢ় করার জন্য ইমানের উপর ইস্তেকামাত দৃঢ়তা অর্জন করার জন্য আল্লাহ পাক তার বান্দাদেরকে উদ্বুদ্ধ করেছেন কারণ ইমান এটি একটি শক্তি একটি পাওয়ার এই পাওয়ার মানুষকে সত্যের উপরে ন্যায়ের উপরে অবিচল রাখতে তার ভিতরে দৃঢ় মানসিকতা তৈরি করে দেয় হজরতে খাব্বাব রাজি আল্লাহ আহ্নুর কথা প্রসঙ্গক্রমে আমরা স্মরণ করতে পারি অপরাধ তিনি ইমান এনেছিলেন শাস্তি তিনি ধৃত হলেন কাফের মুশেক বে ইমানদের হাতে ঘটনাটি বর্ণিত হয়েছে বুখারি শরীফ এক পর্যায়ে তার মৃত্যুর দিন তারিখ ঘোষণা করে দেয়া হলো বদ্ধভূমিতে নেওয়া হবে হজরত খোবায়েব রাজি আল্লাহ তালা আনহু অপেক্ষায় আছেন একটা ছোট শিশু বাচ্চা খেলতে খেলতে শিশু সুলভ সুমিষ্ট জান্নাতি আচরণে খোবাইবের কাছে চলে গেছে কার শিশু যে তাকে আগামীকাল বদ্ধভূমিতে বর্ষার মাথায় বিদ্ধ করে হত্যা করবে ভেবে দেখুন তো কত বড় একটা সুযোগ কাল তোমার বাবা আমাকে বুকে বর্ষা বিদ্ধ করবে আর আজ তুমি আমার হাতের হয়ে আর তখন খোবাইবের কাছে ছিল একটা চাকু খৌর খৌরি কাজ করার জন্য খৌর কর্ম করার জন্য তিনি চেয়ে নিয়েছিলেন শিশু বাচ্চাটির মা দূরে থেকে দেখে চিৎকার দিয়ে উঠেছেন হায় আমার বাচ্চাকে বুঝি খোবায়েব মেরে ফেলবে খোবায়েব তো প্রতিশোধ নেওয়ার একটা বিশাল সুযোগ পেয়ে গেছে হায় আমি কি করি কি করব। ইমান মোমেন গোটা পৃথিবী তার কাছে নিরাপদ ইসলাম শান্তি ইসলাম একজনের সামনে আত্মসমর্পণ যুবক বন্ধুরা ইসলাম মানবতাকে কল্যাণের দিকে নিয়ে যাওয়ার নাম ইসলাম আত্মপীড়িতের কাছে দাঁড়িয়ে তার সেবা করার নাম ইসলাম অজ্ঞতা মূর্খতা এবং ক্ষুধা দারিদ্র বিমোচন করে মানুষের মুখে হাসি ফুটানোর নাম যুবক বন্ধুরা এই কাজগুলো আপনাদের আপনারাই পারেন এই পৃথিবীকে একটি শান্তিময় সুখময় একটি পরিবেশ উপহার দিতে যুবকরা ভাঙতে পারে যুবকরা গড়তে পারে যুবকরা ফুল ফুটাতে পারে যুবকরা বঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পারে হজরত খুবাইব রাজি আল্লাহ তালাহ একটা মুচকি হাসি দিয়ে বললেন মেয়ে ও তোমার ভাবতে হবে না ওকে আমি কিছু করব না ও আমার কাছে এসেছে ছোট বাচ্চা মানুষ বাচ্চা ছেলে আমি তাকে আদর করছি তোমার দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই এই যে আমি ওকে ছেড়ে দিচ্ছি আদর করে চমুখে বলছে বাবা যাও তোমার আম্মু তোমার জন্য ভাবছে একবার ভেবে দেখুন তো এই ঘটনাটি যার বাবা আগামীকাল আমার বুকে বর্ষা বিদ্ধ করে এক পৈশাচিক উল্লাসে চিৎকার করে আমাকে হত্যা করবে খুন করবে তার বাচ্চাকে আমি আজকে আমার হাতের মুঠোয় পেয়েছি প্রতিশোধ নেওয়ার এক অপূর্ব সুযোগ কিন্তু মুসলমান মুসলমান তা করতে পারে না তৃতীয় ক্রোসোডের যুদ্ধে প্রথম এবং দ্বিতীয় ক্রোসোডে মুসলমানদের লাশের উপর দিয়ে যখন খ্রিস্টান ধর্মযাজক হেঁটে যাচ্ছিলেন মুস্কি হেসে তখন মুসলিম মৃত দেহ লাশগুলোকে অবজ্ঞা করে তিনি অবজ্ঞার হাসি হেসেছিলেন রক্তে তার পা ভিজে গিয়েছিল নির্মমতার নিষ্ঠুরতা দেখে তিনি উল্লসিত হয়েছিলেন মুসলমানদেরকে একত্রিত করে পূর্ণ শক্তি নিয়ে যখন গাজী সালাউদ্দিন তৃতীয় ক্রুসেডে অবতীর্ণ হলেন রাতের আধারে সংবাদ পেলেন রিচার্ড অসুস্থ আর মুসলিম সেনাপতি আগামীকাল যার সামনে মুখোমুখি হবেন তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে মৃত্যুর খেলা যেখানে ঘটবে আর সেই সালাউদ্দিন রাতের অন্ধকারে একজন চিকিৎসক সেজে রিচার্ডের তাঁবুতে গিয়ে ঢুকে গেলেন পরিচর্যা করলেন তাকে নিজের মতো করে ঔষধ দিলেন তার সেবা করলেন চলে আসলেন পৃথিবীর ইতিহাসে একটি অমর অক্ষয় ঐতিহাসিক ঘটনার তৈরি হলো শত্রুকে কিভাবে ভালোবেসে সেবা দিয়ে আসলেন এগুলো ইসলামের ইতিহাসের অমূল্য সম্পদ যুদ্ধের ময়দানে আরেকজন যোদ্ধা এক ফোঁটা পানির জন্য কাতরাচ্ছেন আমাকে বাঁচতে দাও আমাকে একটু পানি দাও নিজে পিপাসা কাতর বুক ফেটে যাচ্ছে এই পানিটুকু হয়তো তার তৃষ্ণা নিবারণ করবে ঠোঁটের কাছে পানি পান করার জন্য যখন পাত্রটি লাগিয়েছে ভাইয়ের কাছ থেকে একটি আওয়াজ এসেছে পানি চাই পানি চাই ঠোঁটের কাছ থেকে পানি সরিয়ে নিয়ে ভাইয়ের জন্য পানিটুকু এক যুবকের কাছে দিয়ে বললেন দৌড়ে যাও আমার ভাই আমার চাইতে বেশি কষ্টে আছে তাকে পানিটা পৌঁছে দাও পানি নিয়ে তার কাছে পৌঁছে যাওয়া হলো তিনি ততক্ষণে তার কানের কাছে আরেকটি আওয়াজ শুনলেন আমাকে বাঁচতে দাও আমাকে একটু পানি দাও আমাকে একটু পানি দাও কে আছো আমাকে একটু পানি দাও ওই ব্যক্তি ওই পানিটুকু যখন পান করবেন এমনি আওয়াজ শুনে অত্যন্ত মায়ার দৃষ্টিতে বলল আমার চাইতে আমার ওই ভাইয়ের বড় বেশি প্রয়োজন তুমি তার কাছে নিয়ে যাও ওই ব্যক্তির কাছে যখন ওই পানিটুকু নিয়ে যাওয়া হলো দেখা গেল ওই তৃতীয় ব্যক্তি ইতিমধ্যেই আল্লাহ সুহান হাত আলার জান্নাতের সারাবান তাহুরা পানের জন্য দুনিয়া থেকে তিনি বিদায় হয়ে চলে গেছেন পানি আর খাওয়া হলো না ওই ব্যক্তি পানি নিয়ে ছুটে আসলেন দ্বিতীয় ব্যক্তির কাছে দেখা যাক দ্বিতীয় ব্যক্তির গলায় পিপাসার্থ এই যোদ্ধাহত মানুষটিকে যদি একটু পানি দিয়ে আমি তার পিপাসা দূর করতে পারি আল্লাহর অপূর্ব লীলা আল্লাহর অপূর্ব খেলা কি আশ্চর্য দৃশ্য যখন তার কাছে এই পানি নিয়ে আসা হলো দেখা গেল তিনিও রহমানুর রাহিমের ডাকে তার জান্নাতে মেহমান হয়ে চলে গেছেন পানিটুকু রয়ে গেল সৃষ্টি হলো একটি ইতিহাস এরই নাম মুসলিম যুবকের স্যাক্রিফাইস করার ইতিহাস যুবক বন্ধুরা কোথায় আমাদের সেই মানসিকতা আর্তের সেবায় যৌবনের হাত যদি এগিয়ে যায় তাহলে সেটাই যুবক অসুস্থ রুগীকে কাঁধে করে নিয়ে যদি হসপিটালে যাওয়া যায় তাহলেই সেটা প্রকৃত যৌবনের যুদ্ধ অসহায় অনাথের পাশে দাঁড়িয়ে যদি তার নিরাপত্তার ব্যবস্থা করা হয় এটাই যৌবনের কাজ এই যৌবনের কাজের জন্য যে জিনিসটির বড় দরকার প্রথমে হলো ইমান দ্বিতীয় হলো তাকোয়া আল্লাহা কোরআনে বলছেন ইয়া ইউহাল্লাদিন আমানু তাকুল্লাহ হে ইমানদারেরা আল্লাহকে পরিপূর্ণরূপে ভয় করো যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মদ পান করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো বেবিচারে লিপ্ত হতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায় করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো মানুষের মাথায় আঘাত করতে পারে না যার ভিতরে আল্লাহর ভয় আছে সে কখনো অন্যায়ভাবে সম্পদ উপার্জন করতে পারে না যে এই ভয় করে তাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে আল্লাহর সামনে হিসেব দিতে হবে ওই ব্যক্তি কখনো আল্লাহ সুবাহান হাত তালার হুকুমকে অমান্য করতে পারে না আল্লাহ সুবাহান হাত তালা সুরা তৌবায় একইভাবে আরেকটি আয়াতের ভিতরে ডাক দিয়েছেন ইয়া ইউ আল্লাহ আমানুত্তাকুল্লাহ এই ইমানদারেরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার মতো ভয় করো আর পরিপূর্ণ মুসলিম হও কমপ্লিট মুসলিম হও মুসলিম নামের কলঙ্ক হয়েও না আমরা সেবা থেকে পিছিয়ে পড়েছি আমরা কল্যাণ থেকে পিছিয়ে পড়েছি আমরা মানবতার সেবায় নিজেদেরকে সম্পৃক্ত করতে ব্যর্থ হয়েছি অথচ এই মুসলমানই আত্ম মানবতার সেবায় উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে পৃথিবীতে স্মরণীয় বরণীয় হয়ে গেছেন আল্লাহ সুরায় তৌবায় এই তাকোয়ার প্রসঙ্গকে আরো পরিপূর্ণতা দিয়েছেন তোমরা সত্যবাদীদের অন্তর্ভুক্ত হও দৃঢ়বাদী সত্যবাদী মানসিকতার অধিকারীদের অন্তর্ভুক্ত হও তাহলেই তোমাদের দ্বারা অনেক কল্যাণ হবে আল্লাহাক অনেকগুলো আয়াতে আল্লাহকে ভয় করো আল্লাহর সঙ্গে তোমাদের সাক্ষাৎ হবে আল্লাহ একদিন কঠিনভাবে তোমাদের ধরবেন হিসাব নেবেন ওয়াত্তাকুল্লাহ ইন আল্লাহ গাফুর রাহিম আল্লাহ পাক বড় দয়ালু বড় মেহরবান ওয়াত্তাকুল্লাহ ইনকুন্তু মুমিনিন সত্যিকারের অর্থে যদি তোমরা মুমিন হও তাহলে আল্লাহকে ভয় করো এইভাবে আল্লাহ পাক বহু সংখ্যক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 ধরনের কথা হবে না যে কথার মাধ্যমে সে কষ্ট পাবে ন্যায় পরায়ণতা দয়াদ্রতা একজন মেন আর এক মেন ভাইকে নসিহত পেশ করবে অন্যায় থেকে থেকে বারণ করবে এটি মুমিনের কাজ কাসেম বিন আব্বাস একজন মেন একজন মুসলিম উত্তম চরিত্রের অধিকারী হবে অধিকারী হবে কেন ইসলাম দিয়েছে ভালো আচরণের উপর এত জোর বোঝার জন্য দেখুন চরিত্র গঠনে ইসলাম কাল রাত সাড়ে আটটায় বা সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়